सुललितं कंठे च मुक्तावलिं गोपोऽस्ति परिवेष्टितो विजायते गोपालो चुरामणिं कौस्तुरीतिलकं ललाटपटले बौखोस्थले कौस्तुहं नासाग्रे वरमौक्तिकम् करतले वेणुकरे कङ्कनं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावलिं गोपस्थि परिवेष्टितो विजयते गोपालो चुरामणिं नाम सङ्कीर्तनं यस्यो सर्वपापपनाशनं प्रणामदुक्षशमनम् তং নমামি হরিম পরম শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন আমরা এই জগতে থাকাকালীন অবস্থায় যে সমস্ত বাধা বিঘ্নের সম্মুখীন হয়ে থাকি সেগুলোকে সমাধান করে আমরা সুখময় জীবন যাপন করব এ ধরনের একটা আমরা চিন্তা করে নিয়েছি বাস্তবিক পক্ষে পরম সুখময় বস্তু ভগবানকে অনুভব করাটাই হচ্ছে এই কয়েকদিনের জীবনে বাস্তব লক্ষ্য আমরা কি চাই এবং কি চাই না তার একটা ফাইনাল সেটেলমেন্ট হওয়া দরকার আমরা কি চাই এবং কি চাই না তার একটা ফাইনাল সেটেলমেন্ট হওয়া দরকার তা নইলে প্রতি পদে আমরা একটা জিনিস চাইব আবার সেটাকে নাকচ করে দেব আবার অন্য জিনিস চাইব এইভাবে আমরা এইভাবে আমরা ইহ জগতে ভ্রাম্যমান অবস্থায় বিচরণ করতে থাকব শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন আনুগত্যহীন ব্যক্তি পশু সদৃশ্য শিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন আনুগত্যহীন জন বাস্তবিক পক্ষে পশু সদৃশ্য আমাদের সমগ্র জীবন নিয়ন্ত্রিত হওয়া দরকার রেগুলেটেড হওয়া দরকার তা নালে অনন্তকালেও ভগবত বস্তুকে লাভ করা সম্ভব হবে না আনুগত্যহীন জীবন বাস্তবিক পক্ষে পাশবিক জীবন যে জীবনে নিয়ন্ত্রণ নাই যে মনেতে যে শরীরে যে জীবনেতে কোনো নিয়ন্ত্রণ নাই সেই জীবন পাশবিক জীবন সমগ্র ভাগবতী মহাপুরাণ আলোচনা করার পর যদি শেষে এগারো স্কন্দ এবং বারো স্কন্দ না আলোচনা করা হয় তাহলে সমগ্র আলোচনা বৃথা হয়ে যাবে সমগ্র ভাগবতী মহাপুরাণের সার বস্তু এই এগারো স্কন্ধ এবং বারো স্কন্ধেতে বিন্যস্ত রয়েছে কালকে আলোচনা প্রসঙ্গে আমরা বৃকাসুর সেই অসুর গৌরী দর্শন লালসায় অর্থাৎ গৌরীকে হরণ করবেন বলে শঙ্কর ভগবানের আরাধনা করে সেখান থেকে তাকে বর নিয়ে তার থেকে বর প্রাপ্ত হয়ে তাকেই বিনাশ করার চেষ্টা করেছিল এইসব আলোচনা হয়ে গেছে বর্তমানে সম কালকে ব্রজবাসীগণের সঙ্গে ভগবানের মিলন অর্থাৎ কুরুক্ষেত্রে সূর্যপরাগ উপলক্ষে সেখানে ব্রজবাসীগণের সঙ্গে ভগবানের মিলনের প্রসঙ্গ আলোচনা হয়েছিল যদুবংশে কত হাজার ছেলে পেলে ছিল তাদের শিক্ষক কতগুলো ছিল সেই সব শুনলে লোকে পাগল হয়ে যাবে যদুবংশেতে প্রচুর পরিমাণে ছেলে পেলে ছিল তাদের পড়াশোনার জন্য প্রচুর শিক্ষক নিয়োজিত ছিল দ্বারিকাধীশ ভগবান সেখানে ষোলো হাজার একশো আট রমণীর সঙ্গে গৃহস্থ জীবনের লীলা দেখাচ্ছেন সমস্ত মুনিঋষিগণ একদা ভ্রমণ করতে করতে দ্বারিকাতে এসে উপস্থিত হয়েছেন ভগবানের ইচ্ছাতে দ্বারিকাধামে উপস্থিত হয়ে সেখানে তারা একটি উদ্যানের মধ্যে অবস্থান করছেন ব্রজবংশীয় যে সমস্ত ছেলেপেলেরা আছেন বাচ্চা ছেলে তারা সমস্ত উদ্যানে বেড়াতে বেরিয়েছেন বেড়াতে বেরিয়ে ভগবত ইচ্ছায় তাদের বুদ্ধি খারাপ হলো তারা সাম্ব তাকে সন্তান সম্ভবা এরকম একটা কাপড় চোপড় দিয়ে বানিয়ে মনি ঋষিদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ঋষিবর আপনি বলুন এর ছেলে হবে কি মেয়ে হবে দয়া করে বলুন এর ঋষিগণ দিব্য চোখে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন হয়ে অভিশাপ দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বলেন এর এর পেটেতে কুলনাশক মুসল জন্ম হবে সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন আর অভিশাপের সঙ্গে সঙ্গে সাম্ব আবিষ্কার করলো তার গর্ভেতে সত্যি সত্যি একটা মুসল লোহার মুসল অত্যন্ত ভীত হয়ে গেল তারা ভীত হয়ে গিয়ে দ্বারিকার রাজধানীতে গিয়ে দ্বারিকা নাথকে সমস্ত জানালেন ভগবান নিজেই করলেন এইসব যে যদুবংশকে ভগবান জগতে প্রকট করেছিলেন তাদেরকে জগতের কাউর সাধ্য নেই তাদেরকে জগৎ থেকে নিয়ে যায় ভগবান নিজ বংশধরকে ইচ্ছে করে নিজেদের মধ্যে কলহ করিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলেন কেন অন্য কোনোভাবে এই যদুবংশকে ধ্বংস করা যাবে না আমি নিজে চলে যাব ভগবান সংকল্প করলেন এখন আমি চলে যাব শীঘ্র আমি এই জগৎ থেকে আমি নিত্যধামে চলে যাব কাজে এই যদুবংশকে রেখে যাওয়া যাবে না এই যদুবংশকে হরণ করতেই হবে যেমন গ্রীষ্মকালেতে বাস যেমন গ্রীষ্মকালেতে শুকনো বাঁশে বাঁশে ঘর্ষণ হয়ে অগ্নি প্রজ্বলিত হয় গ্রীষ্মকালে যেমন বাঁশে বাঁশে ঘর্ষণ করে অগ্নি প্রজ্বলিত হয় ঠিক সেরকম যদুবংশকে ভগবান নিজেদের মধ্যে কলহ করিয়ে নিয়ে চলে যাবেন জগতে ভূভার হরণ করবেন এই ব্যবস্থা ভগবান এখন করছেন আর সেই উদ্দেশ্যে আজকে এই বিপ্র সাপ অর্থাৎ ব্রাহ্মণগণ এই বৈষ এই যে সাধুগণ এসছেন তাদের দ্বারা নিজের বংশধরকে বংশ নিজের বংশাবলীকে প্রাপ্ত করালেন বললেন কুলনাশক কুলনাশক একটা মুসল জন্ম হবে কুলনাশক অর্থাৎ তোমাদের পুরো বংশকে নাশ করবে তারা ভীত হয়ে সঙ্গে সঙ্গে চলে এলেন কোথায় বলছে দ্বারিকানাথের কাছে সেখানে এসে কাতর হয়ে বললেন আজকে আমরা একটা এরম কাজ করেছি খেলা করতে করতে এরম কিন্তু ঋষিগণ অত্যন্ত রুষ্ট হয়ে আমাদেরকে অভিশাপ দিয়ে দিয়েছে বলছেন এবং ব্যবস্থিত রাজন সত্য সংকল্প ঈশ্বরাহা সাপ ব্যাজে ব্যাজেন বিপ্রাণাম সঞ্জোহ্রে সঞ্জুরেহে সকুলম বিবহ নিজের কুলকে নিয়ে যাওয়ার জন্য সাপে সাপ অভিশাপ একটা নিমিত্ত মাত্র অভিশাপ একটা মাত্র নিমিত্ত অভিশাপকে একটা লক্ষ্য করে এখানে নিজের কুলকে তিনি নিয়ে যাবেন এই জন্য এবং ব্যবস্থিত রাজন সত্য সংকল্প ঈশ্বরাহা সাপ ব্যাজেন বিপ্রাণম হে সকুলম বিভু নিজের কুলকে তিনি নিয়ে যাওয়ার জন্য এরকম একটা অপূর্ব ব্যবস্থা করলেন সাম্ব কুলনাশক মুসল প্রসব করলেন কুলনাশক মুসল প্রসব করলেন উগ্রসেন আদি যারা ছিলেন তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করলেন বললেন এই কুলনাশক মুসলটাকে তোমরা সমুদ্রের তীরে যাও গিয়ে পাথরের পাথরের সঙ্গে ঘর্ষণ করতে করতে এ পুরো মশলটাকে ঘষে ঘষে ঘষে ঘষে একেবারে তরল করে দাও ঘষে ঘষে পাউডার করে দাও এরকম একটা চিন্তা করলেন ওই মুসল নিয়ে ওরা চলে গেল মুসল নিয়ে সারা দিন রাত ঘষতে ঘষতে সেটাকে একেবারে জলের মতো করে দিয়ে লোহা ঘষলে জল হবে ঘষতে ঘষতে সেটাকে সমুদ্রেতে বইয়ে দিলেন আর তারপরে এতটুকু একটা মাত্র পাতলা রইল বলে এটা আর কি কুল নাসল করবে এটাকে ফেলে দিল এটাকে জলে ফেলে দিলেন সেই লোহার ওই পাতলা অংশটাকে ফেলে দেওয়ার ফলেতে সেটা একটা মাছের পেটে চলে গেল কোনোভাবে সেই মাছ একজন ধীবর তুলেছিল সেটা আবার কিনেছিলেন একজন ব্যাদ কিনে তিনি ওটাকে কেটে রান্না করবেন যাই হোক কিন্তু ভেতরে একটা অদ্ভুত জিনিস পেলেন বলে এটা আমার তো খুব কাজের জিনিস সেটাকে খুব সুন্দরভাবে ঘষে মেজে একটা ফলা তৈরি করেন তীরের যেমন ফলা হয় সেটা তৈরি করে বলেন এটা আমার শিকারের কাজে লাগবে উনি ব্যাদের কাজ ব্যাদ তিনি এই করতে করতে একটা গুপ্তভাবে যদু বংশকে নিয়ে যাওয়ার ভগবান একটা অপূর্ব একটা প্ল্যান প্রোগ্রাম করলেন এ প্রসঙ্গে আমি বেদান্তের অনেক আলোচনা করে প্রমাণ করার চেষ্টা করি যে শব্দব্রহ্ম শব্দব্রহ্ম যেটাকে বলা হয় সেই শব্দব্রহ্ম সেটাকে দর্শনের বিষয় হয় আচ্ছা এক কথায় বলতে গেলে সিদ্ধ মহাত্মা সাধুগুরু বৈষ্ণব যারা বাস্তবিক আছেন তাদের মুখ দিয়ে যে বাক্য বেরে সেটা সত্য হয় কথাটা বোঝা গেল না আমি যে আগে ২৫ দিন আগে বোধহয় ব্যাখ্যা করেছিলাম পঁচিশ ২৬ দিন আগে যে কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে কৃষ্ণ উপস্থিত থাকে এই কথাটা কাউর বিশ্বাস হয়নি আজকে ঋষিমুনিরা যখন বলল তোর পেটেতে তোদের পেটেতে এর পেটেতে মুসল জন্মাবে কুলো নাশক সঙ্গে সঙ্গে মুসল দেখা গেল তার মানে ওদের বাক্য সবসময় সত্য হয় বাক্য যা মুখ দিয়ে বেরোয় সেটা সত্য সেরকম সত্য সংকল্প ভগবানকে যারা হৃদয়েতে স্থাপন করে রেখেছেন তাদের বাক্যও সত্য হয় ওই জন্য কোনোরকমভাবে তাদেরকে কোনো রকম পীড়া দিতে নাই যারা মূর্খ তারা এরম করেন বড় মুশকিল ব্যাপার বলবার সঙ্গে সঙ্গে সেখানে কুলনাশক মুসল আবির্ভাব হয়ে গেল অর্থাৎ বাক্যটা সত্য অর্থাৎ যে বাক্য বেরোলো আর যে বস্তুটা যে বাক্যটা মুখ দিয়ে বেরোলো আর এই বাক্যের দ্বারা যে বস্তুটাকে মিন করলো সে বস্তুটা সঙ্গে সঙ্গে উপস্থিত উপস্থিত হলো কিনা কিন্তু এখানে যদি কেউ চিন্তা করে এখানে কেউ যদি কোনো একটা বস্তু চিন্তা করে সাধারণ মানুষ সেই বস্তুটা এখানে উপস্থিত হবে না কারণ কারণ সে শব্দ সামান্য যে মেটেরিয়াল সাউন্ড শব্দ সামান্য তো সে রমন করছে সে অপ্রাকৃত শব্দে এখনও পৌঁছাতে পারেনি যার জীবন সেবাময় হয়েছে যে অপ্রাকৃত ব্রহ্মকে হৃদয়তে আবির্ভাব করতে সমর্থ হয়েছেন তাদের দেখা যায় তাদের হরিনাম যা যা বলেন তাদের সমস্ত কিছু জীবনে সত্যব্রত ভগবানকে জীবনে ধারণ করে রয়েছে সেই লৌহ খণ্ডকে সেই লৌহ মুসলটাকে ঘর্ষণ করতে করতে যখন সেটাকে জল করে দেয়া হলো অর্থাৎ পাউডার করে দেয়া হলো পাউডার লোহা চূর্ণ হলো জল তো হয় না বড় জোর লোহা ঘষতে ঘষতে এটা পাউডার হয়ে যেতে পারে পাউডার ফর্মে এই পাউডার অবস্থায় তারা যখন সমুদ্রে ওটাকে ভাস ঘষছে সমুদ্রে ফেলে দিচ্ছে জলগুলোকে সেইগুলো ভাসতে ভাসতে সমুদ্রের তীরে গিয়ে সেখানে এরকা নামক বৃক্ষ তৈরি হলো এরকা এটা দেখতে ঘিত ঘিতুক এটা ফণিমনসার মতো এরকমভাবে ওঠে এক একটা পাতা যদি তুলে কেউ এরকম কাটারির মতো মারে সঙ্গে সঙ্গে কেটে আর্ধেক হয়ে যাবে এত ধার এরকা নামক বৃক্ষ ওইগুলো গিয়ে গিয়ে সমস্ত এরকা নামক চারা হলো ভগবত ইচ্ছার সমস্ত বৃক্ষ হয়ে রইল এইভাবে যদুবংশকে নিয়ে যাওয়ার একটা গুপ্ত ব্যবস্থা ভগবান করে রাখলেন আর নিজে চলে যাবেন সে তো তার পরিষ্কার আছে ধারণা আমি চলেই যাব এই প্রসঙ্গে আমি একটু পরে আলোচনা করব এখন এখানে নারদজি মহারাজ দ্বারকাতে পৌঁছেছেন যদুবংশ ধ্বংসের প্রসঙ্গে একটু পরে আসছি বর্তমানে ছিল নারদজি মহারাজ বর্তমানে শ্রী শ্রীল নারদজি মহারাজ সেখানে পৌঁছেছেন কোথায় দ্বারকায় পৌঁছেছেন দ্বারকায় পৌঁছে তিনি আর কোনো জায়গায় নড়তে চাইছেন না বলে এখানেই থাকো যতদিন ভগবান ভৌমলীলা করেন এই ষোলো হাজার একশো আট মহিষী নিয়ে কী সব মজা করছেন দ্বারিকা নাথের এই খেলাই আমি দেখব কিন্তু জগৎবাসী বলবেন আমরা তো শুনেছি নারদজি অভিশাপ পেয়েছেন তো নারদজি তো তিন দিনের বেশি কোথাও থাকতে পারবেন না এখানে কি করে থাকবেন তিনি তো অভিশাপ পেয়েছেন তিন দিনের বেশি কোথাও থাকতে পারবেন না কিন্তু এখানে বলা হয়েছে দক্ষে যে সাপ হয়েছিল প্রচেতস দক্ষ তার সাপটা বৈকুণ্ঠ অর্থাৎ দ্বারকা ধামের ভেতরে কার্যকরী হবে না ইফেক্টিভ হবে না সেটা অন্য জায়গায় ইফেক্টিভ হবে দ্বারকা ধামের বাইরে যদি কোনো জায়গা থাকে যেখানে ভগবত ধাম সাক্ষাৎ ভগবানের সঙ্গে রয়েছে কেউ সেখানে অভিশাপ কার্যকরী না সেটা নারদজি জানেন আর জানেন বলেই ওখানে ওই যে এখন এখানেই থাকবো আর কোথাও যাবো না সেখানে এই জন্য লেখা রয়েছে সে সুকবাচ গোবিন্দ ভুজ গুপ্তায়ম দারবত্যাম কুরুদ্বহ আবাৎসিত নারদ অভিক্নম কৃষ্ণ উপাসনা লালসা কৃষ্ণ উপাসনা করার তীব্র লালসা নিয়ে তিনি সেই দারু দ্বারিকা ধামেতে দ্বারিকা নাথের সঙ্গে থাকবার চেষ্টা করলেন ভালো কথা থাকো কোন রাজন ইন্দ্রিয় বান মুকুন্দ চরণাম্বুজম ন ভজেত সর্বত মৃত্যুর রূপাস্যম অমরোত্তময় এমন কোনো মূর্খ আছে কি যে নিজের মৃত্যুকে নিশ্চিত জেনে নিজের মৃত্যুকে নিশ্চিত জেনে মুকুন্দ চরণাম্বুজ তার যে আরাধনা যার ফলে সর্ব সর্বতমুখী ভয় আমাদের সমস্ত জায়গা থেকে দিক দিকে আমাদের ভয় আসছে সমস্ত অ্যাঙ্গেল থেকে যে কোনো সময় যে কোনো সময় বিপদ আসবে ভয় আসবে সেই ভয় থেকে নিবৃত হওয়ার জন্য কোন রাজন ইন্দ্রিয়বান মুকুন্দ চরণাম চরণাম্বুজমাতা কোনো ইন্দ্রিয়বান মনুষ্য জাতি মনুষ মধ্যে কেউ এমন আছেন কি যে তিনি ভগবানের চরণ কমলকে ভয় করবেন না সর্বত মৃত্যুর উপাস্যম অমরত্বময় যিনি অমরত্বময় তাদের দ্বারা আরাধিত সেই ভগবান তাকে আরাধনা করবেন না এমন কখন কখনো হতে পারে কি নারদি মহারাজ সেই দ্বারকাতে ভ্রমণ করতে করতে বসুদেবজি মহারাজের সঙ্গে দেখা করেছেন একটা গৃহে গেছেন সেখানে দেখেন কৃষ্ণের পিতা বসুদেবজি মহারাজ সেখানে উপস্থিত রয়েছেন নারদজি মহারাজকে দেখে বড় প্রফুল্ল হলেন আনন্দ দুর্লভ দর্শন আপনার আপনি এসছেন আমাকে কৃপা করতে আমি জানি আসুন দয়া করে তাকে এসেছেন দেখে তিনি দয়া করে এসেছেন দেখে সেখানে বসুদেবজি মহারাজ কাতর ভাই বলছেন ভগবান সর্বত যাত্রা সস্তয়ে সস্তয়ে সর্বদেহী নাম আপনাদের মতো মহামুনি ভগবানের নিজজন তাদের যাত্রা এই যে আমাদের গৃহেতে এসছেন এটা সামান্য কিছু নয় সমস্ত দেহিধারী জীবের পক্ষে মঙ্গলজনক হয় আপনারা যেখানেই যান সেই স্থানে মঙ্গল ছাড়া অমঙ্গল কিছু হয় না আপনারা চরম মঙ্গলের জন্যই যান